কোথায় আছে নবী দয়াময় মাঝি কোথায় আছে নবী দয়াময় কোথায় আছে নবী দয়াময় ও মাঝি কোথায় আছে নবী দয়াময় আমার মন যে না করে নিয়ে চলো নিয়ে চলো চলো না সে থাই কোথায় আছে নবী দয়াময় কোথায় আছে নবী দয়াময় ও মাঝি কোথায় আছে নবী দয়াময় কোথায় আছে নবী দয়াময় ও মাঝি কোথায় আছে নবী দয়াময় বসে বসে কাঁদি আমি একা কবে হবে প্রিয় নবীজির দেখা বসে বসে কাঁদি আমি একা কবে হবে প্রিয় নবীজির দেখা মনের মাঝে দুপুর পাথর জমা হয় হায় কোথায় আছে নবী দয়াময় কোথায় আছে নবী দয়াময় ও মাঝি কোথায় আছে নবী দয়াময় কোথায় আছে নবী দয়াময় ও মাঝি কোথায় আছে নবী দয়াময় আমার মন যে বায়না করে নিয়ে চলো নিয়ে চলো চলো না সে কোথায় আছে নবী দয়াময় কোথায় আছে নবী দয়াময় ও মাঝি কোথায় আছে নবী দয়াময় প্রিয় নবীর কদম তলে ভাসাবো আমি আমার চোখের জলে প্রিয় নবীর কদম তলে ভাসাবো আমি আমার চোখের জলে আমার নবী দয়াময় করুণাময় কোথায় আছে নবী দয়াময় কোথায় আছে নবী দয়াময় ও মাঝি কোথায় আছে নবী দয়াময় কোথায় আছে নবী দয়াময় ময় মাঝি কোথায় আছে নবী দয়া নবীজির দেশের অলি গলি ধরুন তাহার ধুলা বলি নবীজির দেশের অলি গলি ধরুন তাহারি ধুলা বালি দলে দলে কত হাজি যায় গো সে থাই কোথায় আছে নবী দয়াময় কোথায় আছে নবী দয়াময় মাঝি কোথায় আছে নবী দয়াময় কোথায় আছে নবী দয়াময় ও মাঝি কোথায় আছে নবী দয়াময় কোথায় আছে নবী দয়াময় মাঝি কোথায় আছে নবী দয়াময় সে সন্দেহ শুনুন কবি ইন্তাজুল বলে চলো না জীবন যে থাই শুয়ে আছেন খোদারি বুলবুল কবি ইন্তাজুল বলে চলো না জীবন যে থাই শুয়ে আছেন খোদারি বুলবুল এই মনের বাসনা পূরণ যেন হয় কোথায় আছে নবী দয়াময় কোথায় আছে নবী দয়াময় ও মাঝি কোথায় আছে নবী দয়াময় কোথায় আছে নবী দয়াময় ও মাঝি কোথায় আছে নবী দয়াময় কোথায় আছে নবী দয়াময় ও মাঝি কোথায় আছে নবী দয়াময় কোথায় আছে নবী দয়াময় ও মাঝি কোথায়